নাজিল করিনি যে আমাকে ছাড়া অন্য কোন এলার ইবাদত করো না সব নবীদের দাওয়াত ছিল এটাই এই তাওহিদ ভিত্তিক দিন কায়েম করা মুসলিমদের উপরে ফরিদা আল্লাহ তালা বলছেন আন উদ্দিন আল্লাহ তালা সব নবীদেরকে হুকুম করেছেন আন উদ্দিন তোমরা দিন কায়েম করো ওয়ালা দিন কায়েম করতে গিয়ে বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হওয়া যাবে না এই দিন বিজয়ী করাই ছিল মুসলিমদের বড় কাজ সমস্ত নবী রসুলদের দাওয়াত কোরআনের সুরায় তবা নয় নাম্বার সুরার তেত্রিশ নম্বর আয়াত এমনি ভাবে আল ফাতাহ আটচল্লিশ নম্বর সুরা আঠাশ নম্বর আয়াত এমনি ভাবে সুরায় সাফ একষট্টি নম্বর সুরার নয় নম্বর আয়াত আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আল্লাহ তারা তিনি যিনি রাসূলদেরকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক নিয়ে যাতে করে এই দিনকে অন্য সমস্ত দিনের উপরে মতবাদের উপরে বিজয়ী করা যায় ওলাও কারিহাল কাফে মুশরিকুন যদিও দুনিয়ার সমস্ত মুশরিকরা পছন্দ করে তাহলে নবীওয়ালা কাজ এটা কার কাজ নবীওয়ালা কাজ নবীওয়ালা মিশন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা আল্লাহর জমিন আল্লাহর দিনকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিনে বাতিল বিজয়ী থাকবে অতক্ষণ পর্যন্ত প্রতিটি মুসলিমের এর বিরুদ্ধে কাজ করা ফরজে আইন হয়ে যায় এবারে দিন কায়েমের জন্য আমাদের পদক্ষেপ সমূহ আমাদের প্রথম কাজ হচ্ছে দাওয়া দাওয়াতি কার্যক্রম করা দ্বিতীয় নাম্বার হচ্ছে আল জামা আল জামা বলতে মুসলিমদের ঐক্য করা কোন দল না মুসলিমদের ঐক্যবদ্ধ করা তিন নাম্বার কাজ হচ্ছে তালিম এলেম দেওয়া তারবিয়া এলেম এবং প্রশিক্ষণ দেওয়া আমাদের বাস্তব প্রশিক্ষণ চার নাম্বার কাজ হচ্ছে তাজকিয়াত নুফুস এবং আমলে সালেহ আমলে সালেহের মধ্যে সব আমল চলে আসবে কাজে আমরা আবার ছয় উসুল করি নাই আমরা বলে তাজকিয়াত নুফুস এবং আমলে সালেহ সবগুলোই এরপরে দিন কায়েমের চূড়ান্ত পথ হচ্ছে জিহাদ ও কেতাল এর উপর বিস্তারিত লেখা হয়েছে সব আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে আমরা আর কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ একামতের দিনের ব্যাপারে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে দাওয়াত এবং তাবলিক আমরা তাবলিক করি তাবলিক করি তাবলিকের জন্য আমাদের সবকিছু আল্লাহ তারা তাবলিক করতে বলেছেন পবিত্র কোরআন আল্লাহ সুবাহান বলছেন সুরা মায়দা পাঁচ নম্বর সুরার সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন হে রসুল আপনি তাবলিক করুন পৌঁছে দিন তবে কিসের তাবলিক এইখানে পার্থক্য কিসের তাবলিক ফাজাইলে আমালের তাবলিক ফয়ুসুলের তাবলিক জিহাদ বিহীন কয়েকটা জিনিসের তাবলিক যাতে কাফেররা খুশি থাকে আমরা কোরআন থেকে শিক্ষা নিচ্ছি আল্লাহ তালা বলছেন হে রাসুল বাল্লিগ আপনি তাবলিক করুন পৌঁছে দিন মা উংজিলা ইলাইকা কেমের রব্বিকা যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাজিল করা হয়েছে আপনার উপরে যা নাজিল করা যা নাজিল করা তার সবটা তাবলিক করুন না পারলে অল্প করেন ভিন্ন কথা কিন্তু কোনটা খাস করে দেওয়া যাবে না যে এই কয়টা করবো বাকিটা পাপ কারণ বাকিটা পছন্দ করে না কাফেররা এটা ভিন্ন বিষয় আমরা যখন বলি তো বলে আপনি কয়টায় গেছেন এটা আমরা বলি না যে আপনাকেও যেতে হবে আপনি তাবলিক করছেন মাশাআল্লাহ আমি মনে করি দিনের একটা বড় কাজ করছেন আপনি আপনি বিনামাজিদেরকে নামাজে দাওয়াত দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনি একজন লোককে দোকান থেকে মসজিদে নিয়ে আসছেন ধন্যবাদ ভালো কাজগুলো আপনি আপনার আরামদায়ক বিছনা বেডিং ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে থাকছেন আপনার সেই মোজাইক করা বা টাইলস লাগানো বাথরুম বাদ দিয়ে বিভিন্ন মসজিদের নোংরা বাথরুমে ব্যবহার করছেন এটা অবশ্যই আপনার ত্যাগ আল্লাহ এর জন্য আপনাকে যথা দান করুন কিন্তু মনে রাখতে হবে এই তাবলিগটা কোন ফাজাইলে আমলের মধ্যে প্রথম দিকে কিছু আয়াত আছে কোরআন আয়াত কিছু হাদিস আছে সেগুলোরও তর্জমা বিকৃত করেছে উদ্দেশ্য থেকে ঘুরিয়ে দিয়েছে এরপরে অনেক জাল হাদিস জয়ীফ হাদিস আর এরপরে শুরু হয়েছে অনেক আজগুবি কাহিনী গল্প আপনি দেখবেন ফাজাইলে হজ ফাজাইলে দুরুদ এই বইগুলোতে এমন এমন কাহিনী আছে যে কাহিনীগুলো পড়লে আর নামাজ ওরা কিচ্ছু লাগে না হজ করা লাগে না হজের টাকা একজনকে দিয়ে দিল তোর হত্যার হয়ে গেছে এই রকম আজগুবি কাহিনীর তাবলিক আমরা করি না আমরা তাবলিক পছন্দ করি আপনি একটা সাইড করেন অন্যগুলো সমর্থন করেন আপনি বলেন যে আমি প্রাইমারি স্কুলের টিচার আমি প্রাইমারি কাজ করি এরপরে ইউনিভার্সিটি আছে এরপরে কলেজ আছে হাই স্কুলে যেতে হবে ওগুলো আমরা সমর্থন করি তাহলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু একজন প্রাইমারি স্কুলের টিচার সে যদি মনে করে এই ছেলেরা এই প্রাইমারি পাশ করলেই তোমাদের পূর্ণাঙ্গ দিন এসে যাবে আর কিছু করতে হবে না তাহলে সেই টিচার কি ছাত্রদের উপকার কোনো ক্ষতি করলো তাবলিগি ভাইদেরকে আমরা বলবো আপনারা মাশাল্লাহ প্রাইমারি লেভেলে কাজ করছেন আপনি এটা করেন অন্যরা করতে পারেন না অসুবিধা আপনাকে অসহায় মনে করে দুর্বল মনে করে অসুবিধা নাই আপনি সাহস নেই দুর্বল মানুষ ঠিক আছে মাজুরদের জন্য কোনো ওজোর নাই আপনি ল্যাংরা লুলা আতুর যারা আছে জন্য কি হবে তারা যাবার তাই করবে তা আপনি সেটা করেন আপত্তি নাই কিন্তু আপনাকে মনে রাখতে হবে দিন ওই ছয়টার মধ্যে সীমাবদ্ধ না আপনি হয়তো বলবেন যে না এই ছয়টা তো হচ্ছে কি এই ছয়টার উপর আমল করিলে অন্যান্যগুলো সহজ হয়ে যায় আমরা বলবো এই থিওরি আল্লাহ রসুল আবিষ্কার করেন নাই এই থিওরি আবু বকর ওসমানরা আবিষ্কার করেন নাই আর যেটা সাহাবায়ে কেরাম করেন নাই এটা আপনাকে করার অধিকার কেউ দেয় নাই আমরা মনে করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন হাদিসে বলা হয়েছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও তাবলিক করো একটা আয়াত হলেও একটা হাদিস হলেও একটা জুমলা বাক্য হলেও বুখারীর তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস এই কারণেই আল্লাহর রাসুল সাল্লাম বিদায় হজের ভাষণের শেষ পর্যায়ে বললেন ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা যারা উপস্থিত তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দাও আপনাদেরও দায়িত্ব এই তাবলীগ করা দিনের তাবলীগ আল্লাহর বিধানের তাবলিক কোরআনের তাবলিক হাদিসের তাবলীগ করা আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন হাদিসে বর্ণিত হয়েছে রুব্বা মুবাল্লা নাজদার রান সামিয়া মাকালাতি সামিয়া মিন্না হাদিসান ওই ব্যক্তিকে আল্লাহ তারা সুখ সুন্দর সুখময় জীবন দান করুন যে আমার থেকে হাদিস শুনলো এরপরে সে মুখস্থ রাখলো এরপর অন্যকে পৌঁছে দিল কারণ অনেক সময় এমন হয় যে ব্যক্তি মুখস্থ করে গেল সে একজনকে পৌঁছাইল যার কাছে পৌঁছাইল সে প্রথম ব্যক্তির চেয়ে বেশি উপকারে আসে হাদিসটা আছে আবু দাউদের তিন হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিস তিরমিজি দুইশো দুই হাজার ছয়শো ছাপ্পান্ন ইবনে মাজার দুইশো তিরিশ নম্বর হাদিস এবারে দাওয়াত এবং তাকবলিগের ব্যাপারে আল্লাহ নির্দেশ প্রথমে আমরা আলোচনা করছি আল আমরু বিশ এই দাওয়াত এবং তাবলিগের কাজ করার জন্য আল্লাহ আমাদের আদেশ করেছেন কে করেছেন কোরআনের আয়াত সুরাল ইমরান একশো চার নম্বর আয়াত অল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর তোমাদের মধ্যে একদল উম্মা হওয়া দরকার একদল মানুষ এমন থাকা দরকার যারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে ওয়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওয়া নাহাউনা আনিল মুনকার অন্যায় কাজ থেকে নিষেধ করবে আউলাইকা হুমুল মুফলিহুন এরাই সফল কাম কোরআনে আরাকাতে বলা হয়েছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল আল মাওয়াজা তোমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করো হেকমত এবং মাওয়াজার মাধ্যমে এমনি ভাবে কোরআন আরাকাতে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে অসৎ কাজ দেখে ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি তার অবশ্যই সেটাকে তাবদিল করে দিবে বিগড়াইয়া দিবে নিজের ক্ষমতা বলে হাতের দ্বারা ফাইল্লাম ইস্তাতে তা যদি না পারে ফাবি লিসানিহি তাহলে মুখের দ্বারা ফাইল্লাম ইস্তাতে তা যদি না পারে ভাবে কলবিহি তাহলে অন্তর দ্বারা ওয়াদালিকা আদাফুল ঈমান এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্নতর স্তর কেউ যদি মনে মনে পরিকল্পনাও গ্রহণ না করে ঘৃণাও করতে হবে পরিকল্পনাও করতে হবে এটাও যদি না করে তাহলে সেই মানের কোনো স্তরই নেই দুই নম্বর দাওয়াত এবং তাবলিগের কাজকে আল্লাহ তাআলা মমিনদের জন্য বাধ্যতামূলক সিফাত বলে আখ্যায়িত করেছেন কোরআন বলছে والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر মুমিনরা পুরুষ এবং মমিন নারীগণ এক অপরের বন্ধু বাহাদু মাউলিয়া বাহাব তারা কাজ করবে কি ইয়া মরুর বিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওই নাহনালের মনকার অসৎ কাজকে নিষেধ করবে সুরায় তবা একাত্তর নম্বর আয়াত এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজের বিপক্ষে অবস্থান করা মুনাফিকদের কাজ বলা হয়েছে কোরআন বলছে আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন মুনাফিকরা একে অপরের বন্ধু পুরুষ আর নারীরা একে অপরের বন্ধু আমরুনাবিল মুনকার তারা অন্যায় কাজের আদেশ করে ওয়ানা হন আনিল মারুফ আর নিষেধ ভালো কাজ থেকে নিষেধ করে সুরায় তবা সাতষট্টি নম্বর আয়াত এমনি ভাবে দাওয়াত এবং তাবলিগের কাজকে এই উম্মতের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ বলা হয়েছে কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা তোমরা সর্বোত্তম জাতি সর্বোত্তম উম্মা তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাছে বারণ করবে এবং আল্লাহ উপর ইমান রাখবে সুরাল ইমরান তিন নম্বর সুরাল একশো দশ নম্বর আয়াত এমনি ভাবে দাওয়াত এবং তাবলিগের কাজ পরিত্যাগ করাকে অভিশাপ এবং লানতের কাজগুলো আখ্যায়িত করা হয়েছে কোরআন বলছে লোয়েন আল্লাহ দিন কাফারু মিন বানি ইসরাঈল আল লিসান দাউদ ওয়া ঈসা মারিয়াম মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারি ফালুহু এরা অন্যায় কাছ থেকে বারণ করত না সূরা মায়দা পাঁচ নাম্বার সূরার 78 থেকে 79 নাম্বার আয়াত এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে নাজাতের উসিলা হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআন বলছে ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদে ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন সৎকর্মশীল অল্পই ছিল যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত সূরা হুদ 116 এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজ পরিত্যাগ করাকে ধ্বংসের কারণ বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ তারা বলছেন মা মিন কওমিন ইউমালু ফিহিম বিল মাআসি ওইটা হাদিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন কওমিন ইউমালু ফিহিম বিল মাআসি ثم يقدرون على أن يغيروا ثم لا يغيروا إلا يوشك أن يعمهم الله منه بعقاب যখন কোন জাতির মধ্যে অন্যায় এবং গুনাহের পাপের কাজ হতে থাকে আর তাদের বাধা দেওয়ার শক্তি থাকে সত্য বাধা না দেয় আল্লাহ তালা অচিরেই তাদেরকে আমভাবে সাধারণভাবে ব্যাপকভাবে সবগুলো ধ্বংস করে দিবেন আবু দাউদ চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম বলা হয়েছে কোরআন বলছে আজিজ الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور সূরা হজ চল্লিশ নম্বর এবং একচল্লিশ নম্বর আয়াত এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে বর্জন করা ত্যাগ করাকে আল্লাহর তিরস্কার এবং আল্লাহর ধমকের কারণ বলা হয়েছে কোরআন বলছে এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজকে পরিত্যাগ করা আল্লাহর পাকরাউয়ের জন্য কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এমনি ভাবে সুরায়ে হুদের একশো ষোলো নম্বর এটা আছে এমনি ভাবে যারা এই কাজ করবে না তাদের ইমান নফি হয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মা মিন নাবিয়্যিন বাসাহুল্লাহু ফি উম্মাতিন উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মতি হাওয়ারিয়ুন ওয়া আসহাবুন ইয়াখুযুনা মিন সুন্নতিহি ওয়া ইয়াক্তাদুনা আমরিহি সুম্মা ইন্না তাখলুফু মিন বাদিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফালুন ওয়া ইয়াফালুনা মা লা ইউমারুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন প্রত্যেক নবীর সঙ্গে এমন এক দল উম্মত দেওয়া হয়েছে হাওয়ারি দেওয়া হয়েছে যারা ওই নবীর সুন্নাকে অনুসরণ করত আদেশ নিষেধ মানত আর তারপরে একদল লোক তৈরি হলো যারা যেটা বলা হয় নাই তা করে যা করতে বলা হয় তা করে না আর তারা অন্যায় কাজ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন যে ব্যক্তি তাদের সঙ্গে হাতের দ্বারা যুদ্ধ করে সে মমিন অমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন আর যে ব্যক্তি মুখের দ্বারা যুদ্ধ করে সে মমিন অমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন আর যে ব্যক্তি কলবের দ্বারা জিহাদ করে সে মমিন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল এর পরে এর নিচে এক সরিষা দানা বরাবর ইমান নাই হাদিসটা আছে মুসলিমের একশো অষ্টআশি নম্বর হাদিস এমনি ভাবে এই দাওয়াত এবং তাবলিগের কাজ করাকে ইমানের সাক্ষী বলে উল্লেখ করা হয়েছে কোরআনের সুরায় ফুসিলাতে তেত্রিশ নম্বর দেখবেন এমনি ভাবে দাওয়াতের অনেকগুলো ফজিলাত আছে এই বিষয়টা আমি এখানে শেষ করছি বইতে সব দেওয়া বিস্তার দেখে নেবেন এরপরে এখন আমরা আসবো দায়ীদের জন্য শর্তাবলী আপনারা যারা দাওয়াতের কাজ করবেন এদের কিছু শর্তাবলী আছে এক নম্বর শর্ত হচ্ছে একটা ক্লিফ মানে দাওয়াত কাদের জন্য ফরজ এটা হলো আকেল বালেগ হওয়া না বালেগের জন্য ফরজ না পাগলের জন্য ফরজ না তারপরে ইসলাম মুসলিম হওয়া মুসলিম না হইয়া তার দাওয়াতের কাজ করার কোনো দরকার নাই এরপরে কারণ এরা যদি কোনো কাজ করে সেটা কোনো গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলছেন সুরায় নূর উনচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহ দিন কাফারু আমালুহুম কাসারা বেকিয়া কাফেরদের আমার মরিচিকার মতো তিন নাম্বার আলে খালাস যারা দাওয়াতি কাজ করবে পূর্ণ এখলাস থাকবে আল্লাহর জন্য কাজ করতে হবে কোরআনে আয়াত আছে সুরায় বাকারার দুইশো চৌষট্টি নম্বর আয়াত এটা দেখে নেবেন বিস্তারিত আলোচনা লেখা আছে এরপরে মোতাবাহাত সুন্না যারা এই কাজগুলো করবে তারা নিজেদেরকে আমল করতে হবে আমি বলছি না যে আমল না করলে দাওয়াতের কাজ করা যাবে না আমল না করলেও দাওয়াত দিবেন ওই দাওয়াত দিতে দিতে এক সময় আমল এসে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি আর দাওয়াত দিয়েই যাবেন আমল করবেন না তা যেন না হয় কোরআন বলছে নুনাব্বিউকুম বিল আমালা আমি তোমাদেরকে বলবো কি আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকদের সম্পর্কে ফিল হায়াতিদ দুনিয়া যাদের জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা সব ভ্রষ্ট হয়ে গেছে অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা আর তারা মনে করে খুব ভালো কাজ করছে আপনারা জানেন এক যুদ্ধে একজন সাহাবি যুদ্ধ করতে করতে যেদিকে যাচ্ছে সেদিকে কাফের স্তূপ করে ফেলছে সাহাবা একরাম বলা বলি করতে লাগলেন আজকের যুদ্ধে যত ফজিলত যত কৃতিত্ব সপ্তমুখী নিয়ে গেল আল্লাহর রাসুল সাল্লাম বললেন না লোকটা জাহান্নামি লোকটা জাহান্নামি একজন সাহাবি বিষয়টা কেন যাচাই করার জন্য পিছনে লাগলেন দেখে যে লোকটা আহত হয়ে গেছে এক পর্যায়ে সে তরবারি সামনে দিকে নিজে তরবারি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে আল্লাহ রাসুল সাল্লামকে বলা হলো আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমরা কারো আমল দেখেই সার্টিফাই করো না কারণ আল্লাহ তাআলা এই দিনের খেদমত এই দিনের কাজ এমন ফাসেক ফাজের দ্বারাও নেন যে আসলে কোনো নেককার না সে জাহান্নামি কাজ নিয়ে নেন আমাদের মনে রাখতে হবে এই হাদিস অনুযায়ী আমরা যেন সেই দলে না যাই এই জন্য ছয় নম্বর আল এলেম এলেম অর্জন করা কারণ কোরআন আল্লাহ বলছেন قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة আনা ওয়ামান ইত্তাবানি সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আলা বাসিরাতিন জেনে বুঝে না বুঝে আন্দাজে নিজেই ক্লিয়ার না সে দাওয়াত শুরু করে দিচ্ছে তো কি হবে এটা এই জন্য দাওয়াত দিবেন জেনে শুনে ভালোভাবে জানবেন জেনে নিবেন এলেম অর্জন করাও ফরজ সাত নাম্বার আল কুদরাত ক্ষমতা অনুযায়ী দাওয়াত দাও আমল করা কোরআনের সুরায় বাকারার দুইশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ বলছেন লা নাফসান ইল্লা আহা আল্লাহ তালা কাউকে তার ক্ষমতার বাইরে কি করেন না বাধ্য করেন না এরপর আট নাম্বার আল মুদাওয়া মাপ বিরতিহীন ভাবে কাজ করা বিরতিহীন ভাবে কয়েকদিন একেবারে দাওয়াতের জন্য সব ত্যাগ করছে এরপরে আর খবর নাই এখন ব্যবসা বাণিজ্য বউ নিয়ে মশগুল হয়ে গেছে এইরকম বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি না এই জন্য আমাদের এই বইটা আর উপরে দেখবেন সাঁতার কাটতেছে একজন অবশ্য চেহারা নাই এই সাঁতারের দেখবেন সাগরে সাঁতার কাটছে দেখা যায় নাই সুরায়ে মুজাম্মিল এই সুরায়ে মুজাম্মিলের অর্থাৎ তিয়াত্তর নম্বর সুরার সাত নম্বর আয়াতটা এখানে দেওয়া আছে ইন্নালা কাফিন্নাহারে সাবাহান তবিলা নিশ্চয়ই আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে সাঁতার কেন বললেন সুরায় মুজাম্মেল পরে মজা লাগবে আল্লাহ তালা বলছেন আইহাল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিলা রাত্রে জাগরণ করো কে সারা তো ঘুমাইও না ইল্লা কালিলা নিঃসাহু আবিন কুসমিন হো কালিলা অর্ধেক বা তার একটু কমাও আও যদি আলে তোমার একটু বাড়াও এরকম ঘুমাইতে বললেন এবাদত করতে বলেছেন রাত্রে এবাদত করতে হবে এরপরে বলছেন নিশ্চয় তোমার জন্য রয়েছে দিনের বেলায় দীর্ঘ সাঁতার দিনের বেলায় উপরে একটা সূর্য আছে দেখবেন দিনের বেলা এই সূর্যের আলো পড়ছে এখানে সাগর আছে আর লম্বা সাঁতার কাটতেছে এক লোক সাবহান তাবিলা সাঁতার কেন বলা হয়েছে আপনি বাংলা তর্জমা দেখলে আবার সাঁতার পাইবেন না কারণ মূল তর্জমা সাঁতার সাবহনের আর ভাবার্থ হলে কর্মব্যস্ততা এটা এই জন্য করেছে কারণ যদি সাঁতার তর্জমা করে তাহলে তো আবার মানুষ বলে সাঁতার কাটবে কোথায় আবার ওরা তো বুঝবেন না কিন্তু আসলে সাবাহান সাথে অর্থ কি সাঁতার কাটা কেন বললেন সাঁতার কাটতে গেলে খুব খেয়াল রাখবেন একদিকে হাত কাজে লাগাতে হয় পাও দিয়ে পানি মারতে হয় তারপরে বিরতিহীন করতে হয় একটু ছেড়ে দিলে কাম শেষ ডুবে গেছে এই বিরতিহীন ভাবে করতে হবে এবং দীর্ঘ আবার সাবাহান তবিলা দীর্ঘ সাঁতার সাঁতার ছোট বড় সাঁতার না সুইমিং পুলে সাঁতার না পুকুরে সাঁতার না কিসের সাঁতার সাধারণ তবিলা লম্বা সাঁতার কাটতে হবে মা বোনদেরকেও বলবো যারা আছেন আপনাদেরকেও খেয়াল রাখতে হবে সাঁতার দীর্ঘ সাঁতার দিনের কাজের জন্য আপনাদেরকেও সন্তানদেরকে লালন পালন করা স্বামীকে দিন শিখানো এটা বড় কাজ কোরআনের সুরায় মুজাম্মিল এই সুরার অর্থাৎ তেহাত্তর নম্বর সুরা সাত নম্বর আয়াতটা দেখবেন দীর্ঘ সাঁতার কাটতে বলা হয়েছে মুদাওয়ামাত এটাই করেছেন যুগে যে নবীরা নো আলাহিসাম কি করেছেন কোরআন পড়ুন না আল্লাহ নুরাম বলেছেন রব্বিন্নি দাও তুহুম কৌমি লাইলাহারা হে আমার রব আমি তাদেরকে আমার কৌমকে রাত এবং দিন তাদেরকে দাওয়াত দিয়েছি ফালামিয়া জিদহুম দোয়া ইল্লা ফেরারা আমার দাওয়াতে কোনো কাজ হানোর পালায়নই করেছে আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি ওদের ক্ষমা করে দেন জাহালু আসাবি আহম তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছে ওয়াসররু আমি জোরে জোরে ডাকছি সুম্মা ইন্নি আলানতুহুম এরপরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি গোপনে দাওয়াত দিয়েছি ফাকুলতু ইস্তাগফিরু কত রকম দাওয়াত দিয়েছে সূরা নূহ কোন পড়েন তো সুরাগুলো নাকি আরে পুরো সুরাটাই পড়বেন সুরা নুহুট একটা সুরা দাওয়াতের সুরা এখানে আনছি আমি একাত্তর নম্বর সুরার পাঁচ নম্বর থেকে দশ নম্বর আয়াত একাত্তর নম্বর সুরার পাঁচ থেকে দশ নম্বর আয়াত দেখবেন কিভাবে নুয়ার সালাম দাওয়াত দিয়েছেন আমাদেরকেও মনে রাখতে হবে দাওয়াতের মধ্যে অল্প হোক কিন্তু আপনি স্থায়ীভাবে করবেন এমন না যে একদিনে পুরা দিন দাওয়াতের কাছে লাগাইলেন পরে খবর নাই আর এটা না এবারে আমরা দাওয়াতের আদব সম্পর্কে কথা বলব এক নম্বর আদব আর রিফকো নম্রতা কোমল এবং নম্র আচরণ হওয়া একজন দায়ীর এই গুণ থাকতে হবে আল্লাহ তালা নম্রতা পছন্দ করেন বুখারির ছয় হাজার নয়শো সাতাশ নম্বর হাদিস মুসলিমের ছয় হাজার সাতশো ছেষট্টি নম্বর হাদিস আবু দাউদের চার হাজার আটশো নয় নম্বর হাদিস এবনে মাজার তিন হাজার ছশো অষ্টআশি এই হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহ রাফিকুন ইহেব্বুর রেফকা ফিল আমরে কুল্লিহি আল্লাহ তালা নম্র রফিক আল্লাহ তালা সকল ক্ষেত্রে নম্রতাকে ভালোবাসেন তবে কাফের দেবী কঠোর মমিন দেবী কি মমিনদের সঙ্গে রুহামাউ বাইনাহুম আর কাফেরদের সঙ্গে আশিদ্দা ওয়ালাল কুফফার তো এটা খেয়াল রাখবেন আল্লাহর রাসূল তো আরো বলছেন ইন্নার রিফকা লা ফিসাইন ফি শাইইন ইল্লা জানাহু কোন জিনিসের মধ্যে যখন নম্রতা আসবে ওটাকে সুন্দর করে ফেলবে ওয়ালা ইউনজাউ মিন শাইইন আর কোন জিনিস থেকে নম্রতা থাকবে না ইল্লা নাহু ওটাকে দোষণীয় করে ফেলবে আল্লাহ রাসূল তারা আরো বলেন ওই হাদিসটা আছে মুসলিমের ছয় হাজার সাতশো সাতশো হাদিস তিরমিজির এক হাজার নয়শো চুয়াত্তর নম্বর হাদিস আবু দাউদের দুই হাজার চারশো আশি নম্বর হাদিস মুস্তাদ আহমদের তেরো হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস আরো একটা হাদিস আল্লাহ রসুল বলছেন মাই ইহরামিল রেফকা ইহরামিল খাইরা যে ব্যক্তি নম্রতা ও কোমলতা থেকে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত আল্লাহ রাসুল সাল্লামকে আল্লাহ বলছেন সুরায় আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে ফাবেমা রহমাতিম মিনাল্লাহ লিংতালাহুম আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের প্রতি নম্র হয়েছিলে অলাউ কুন্তা ফাজ্জান গলিজাল করবে আর যদি তুমি তাদের প্রতি কঠোর হতে তাহলে লানফাদ্দুমিন হাউলিক তারা তোমার আশপাশ থেকে সরে যেত এজন্য মনে রাখতে হবে আমাদের নম্র হতে হবে কোরআনের একটা আয়াত খুব আমাকে দারুণ মজা দেয় তা হচ্ছে এই আল্লাহ তালা সুরায় তহা এর চৌচল্লিশটা মাঝে বলছেন মুসা এবং হারুনকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন আর বলছেন পাকুল আলাহু কৌরান লাইয়েনা তোমরা দুজন ফেরাউনের সাথে নম্রভাবে কথা বলবে নরম কথা বলবে গরম বলো না তাহলে ফেরাউনের মতো একটা কাফের তার কাছে পাঠাচ্ছেন কাকে মুসা এবং হারুনের মতো দুজন নবীকে সেখানে বলছেন নম্রভাবে কথা বলতে আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনি আমি মুসা এবং হারুন না আপনি আমি মুসা এবং হারুনের মতো না আর আমরা যার কাছে যাচ্ছি সেও ফেরাউনের মতো অত বড় কাফেরও না তাহলে আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিদেরকে ফেরাউনের মতো খারাপ ব্যক্তির কাছে পাঠানো সত্ত্বে আল্লাহ বলেছেন ফাকুদ আল্লাহ কৌরান লাইয়ে না নম্রভাবে কথা বলো তাহলে লাল্লাহু তাদাক্কারু আও ইয়াখশা তাহা 44 নম্বর আয়াত হ্যাঁ তবে এটা পরিষ্কার থাকতে হবে এটা হলো দাওয়াতের ক্ষেত্রে এটা কিসের ক্ষেত্রে আর জেহাদের ক্ষেত্রে তখন নরমাল মেরে ফেলবে আপনাকে সেক্ষেত্রে আয়াত নেন ভালো করে বুঝে শুনে কাজ করবেন কোরআনের সুরায় তাওবা তেয়াত্তর নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম হে নবী আপনি কাফের মোশরেকদের বিরুদ্ধে যুদ্ধ করেন অগলুজ আলাইহিম এবং তাদের উপরে কঠোর হন কি বলা হয়েছে আর আল্লাহ তালা বলছেন ওয়ালিয়াজিদু ফিকুম গিলজাহ তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা পায় এরকম ভাবে সুরায় মোহাম্মদের উনত্রিশ নম্বরে বলা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ আল্লাদিনা মাহু আলাল কুফার রুহামাউ মধ্যে কঠোর আর নিজেদের মধ্যে শরীর কোরআনের আবার সুরায় মায়দার নম্বরে বলা হয়েছে আইজ্জাতিন আদিল্লাতিন আলাল আইজ্জাতিন আলাল কাফিরিন আল্লাহ বলছেন একটা আয়াতে মাইয়া তাদ্দামিন কুমান দিনে তোমাদের যদি কোনো ব্যক্তি দিন থেকে মোরতাদ হয়ে যায় আপত্তি নাই যাও আল্লাহর কিছু আসে যায় না ফাসাফাইয়াতিল্লাহ কম অচিরে আল্লাহ তাআলা এমন একটা জাতি সৃষ্টি করবেন যাদের ছয়টা গুণ থাকবে কয়টা গুণ ছয়টা গুণ থাকবে এর মধ্যে একটা হচ্ছে কি আদিল্লাতিন আলাল মমিনিন মমিনদের প্রতি হবে তারা কি নম্র আইজাতিন আলাল কাফিরিন তারা কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর সুরায় মায়দার চুয়ান্ন নম্বর আয়াত এমনি ভাবে আল বিন দুই নম্বর এক নম্বর নম্রতা এটার পরে আরো লম্বা আলোচনা আছে আমি সংক্ষেপ করতেছি কারণ পুরোটা পড়তে গেলে তো আবার কয়েকদিন লাগবে এটা একটা বই হয়ে গেছে বোধহয় আশি বিশটি একটা বই তো এই জন্য আমরা এটা সংক্ষেপ করে বলছি বিস্তারিত প্রায় বইটা সবাই সঙ্গে আপনাদেরকে দায়িত্ব দেওয়া আছে এরপরে দুই নম্বর হচ্ছে আলবাদুবিন নফস নিজের থেকে শুরু করা এটা হাদিসে বলা হয়েছে ইউজাউবির রজুলে ইয়ামাল কেয়ামা কেয়ামতের মাঠে একটা লোককে ধরে আনা হবে ফাইউল কাফিন নার তাকে আগুনে নিক্ষেপ করা হবে ফাতান্দালিকু আক্তাবু ফিন্নার ফাইয়াদুরু কামা হেমার এরপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন আগুনে পুড়ে তার নারী ভুড়ি বের হয়ে যাবে এই সময় সে এমনভাবে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে তখন নামীরা তার কাছে একত্রিত জিজ্ঞেস করবে হে অমুক তোমার এই অবস্থা কেন তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে অসৎ কাজ থেকে বারণ করতে সে বলবে আমি তোমাদের সৎ কাজের আদেশ করতাম বটে কিন্তু আমি তা করতাম না আর আমি তোমাদের অন্যায় কাজ থেকে নিষেধ করতাম অথচ আমি তা করতাম বোখারির তিন হাজার দুইশো সাতষট্টি নম্বর হাদিস মোস্তাদে আহমদের দুই হাজার একশো চুরাশি নম্বর হাদিস হাকির বিশ হাজার সাতশো চার নম্বর হাদিস মেসকাদের পাঁচ হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস এখানে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে কেন কোরআনে বলা হয়েছে কান্নাহুম তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে গাধার মতো বন্য গাধা বন্য গাধা আমাদেরকে যেন আল্লাহ তারা সেই বন্য গাধার মতো না বানায় আল্লাহ হেফাজত করুন আমিন কোরআনের বাকারার আল্লাহ বলছেন আতা আমুরুনা নাস বিররে অতাংসাউন আনফুসাকুম তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করছো আর নিজেদেরকে ভুলিয়ে রাখছো অথচ তোমরা আল্লাহ কিতাব পাঠ করছো এভাবে আল্লাহ তারা সুরায় সফ সফ একশো তিন নম্বর সুরার তিন নম্বর দুই নম্বর তিন বলছেন হে ইমানদারগণ তোমরা কেন বলো এমন কথা যা তোমরা করো না যা তোমরা এটা গেল দুই নম্বর কাজ তিন নম্বর কাজ আল মুসাওয়াত বাইনাল করাবাত ওয়া নিজের নিকটাত্মীয় এবং অপর সবাইকে দাওয়াত দেওয়া এমন না দাওয়াত দেওয়ার জন্য বাহিরে চলে গেলাম বিদেশে চলে গেলাম আর নিজের ঘরে দাওয়াত নাই এটা যেন না হয় নিজের বউ পর্দা করে না নিজের ভাই বোন ইসলাম মানে না নিজের মা বাবা ইসলাম মানে না নিজের সন্তান ইসলাম মানে না সেখানে দাওয়াত নাই দাওয়াত কোথায় চলে গেছে দাওয়াত চলে গেছে আফ্রিকা দাওয়াত চলে গেছে কোথায় হ্যাঁ ইন্দোনেশিয়া ভালো কথা বিদেশে দাওয়াত করা দরকার আছে আমাদের আপত্তি নেই উপরে আমরা এটাকে ছোট করছি না কিন্তু শুরু করতে কোথ থেকে ঘর থেকে আল্লাহ রসুল তাই করেছিলেন কোরআনে বলা আছে আনজির আশির কাল আকরাবিন সুরায় সোয়ারা ছাব্বিশ নম্বর সুরা দুশো চোদ্দ নম্বর আয়াত এরকম ভাবে কোরআনে আয়াত বলা হয়েছে সুরায় তাহরিম ছেষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াত ইয়া ইউল্লাদিন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমার আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও পরিবার দিয়ে শুরু করতে হবে চার নম্বর দাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া এটা আপনাদের খুব খেয়াল রাখতে হবে আজকে এত বড় একটা প্রোগ্রাম এর মধ্যেও সিলেবাসটা থেকে ওই ফেকি মাসলা নিয়ে ছোট মাসলা নিয়ে যার উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেছি এটা খেয়াল রাখবেন দাওয়াতের ক্ষেত্রে গুরুত্ব যেটা বেশি ওইটা কি হবে আমি দলিল পেশ করবো ইনশাল্লাহ খেয়াল রাখেন আলবাদু বিল আহম ও তাকদিম আলা গাইরিহি আহাম যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা এটা দিয়ে দাওয়াত শুরু করব পর্যায়ক্রমে আস্তে আস্তে অন্যগুলো আসবে সবচেয়ে প্রথম কি দাওয়াত দেবো আমরা সেই যারা নবীরা দিয়েছেন কোরআনের বহু আয়াত আছে আল্লাহর নবীরা সবাই দাওয়াত দিয়েছেন ও বদুল্লাহ মা এক আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো নাই নাই হেদের দাওয়াত এক আল্লাহর এবাদতের দাওয়াত এই আয়াতটা আছে অনেক জায়গায় আরাফ এর উনষাট নম্বর আয়াত পঁয়ষট্টি নম্বর আয়াত তিয়াত্তর নম্বর আয়াত পঁচাশি নম্বর আয়াত সুরায় হুদের পঞ্চাশ একষট্টি চৌরাশি সুরায় নাহালের ছত্রিশ সুরায় মমিনুনের তেইশ তেইশ এবং তেত্রিশ সুরায় নামলের পঁয়তাল্লিশ আনকাবুতের ছত্রিশ এই সব জায়গায় আজ একটাই ও বুদুল্লাহ এক আল্লাহর এবাদত করো মা আলাকুমিনিলাহিন গাইরুহু এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো আলিলাহা নাই এই তাওহিদের দাওয়াত দাও আমাদের প্রথম কাজ এখানে কবর পূজা হচ্ছে শিরিক হচ্ছে তাওহিদের বিপরীত শিরিক তাওহিদের দাওয়াত দিতে গেলে কি আসবে সিরিক আসবে আমরা শিরিক থেকে মানুষকে সাবধান করব আর তাওহিদের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করব এটা আমাদের প্রথম কাজ নবীদেরকে আল্লাহ তারা এই দাওয়াত দেওয়ার জন্য প্রথম পাঠিয়েছেন তারা এই দাওয়াত দিয়েছেন শুনুন ভালো করে আল্লাহর রাসুল সাল্লাম প্রথম কিসের দাওয়াত দিয়েছেন হাদিসে আসছে হ্যাঁ? আয়সা রাদি আল্লাহ বলেন ইন্নামা নাজালা আব্বালা মা নাজালা মিনহু সুরাত মুফাসসাল কোরআনের প্রথম যে সুরাগুলো নাজিল হয়েছে তা হচ্ছে মুফাসসালের কিছু সুরা ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার যার মধ্যে জান্নাত এবং জাহান নামের আলোচনা ছিল শেষ দিকে আজকে দেখবেন যে কোরআনের শেষ দিকে সুরগুলো ওগুলো নাজিল হওয়ার দিক থেকে প্রথম দিকে মক্কি সুরগুলো হাত্তা ইদা আসাবান নাস ইলাল ইসলাম যখন মানুষের ইদা সাবান নাস ইসলাম মানুষ যখন ইসলামে ঝুঁকে পড়লো এরপরে নাজাল আল হালাল আল হারাম এরপরে হালাল হারাম নাজিল হতে শুরু করেছে আয়সারাদ বলেন ওয়ালাউ নাজালা আব্বালা শাইইন যদি প্রথমেই নাজিল হতো লা খামার তোমরা মদ পান করো না লাকালু তাহলে লোকেরা বলতো কি লা নাদাউল খামার আবাদ আমরা মদ ছাড়বো না ওয়ালাও নাজালা লা যদি প্রথমে নাজিল হতো তোমরা জেনা করো না লাকালু লা নাদাউ জিনা আবাদান আমরা জেনা ছাড়বো না লাকাদ নাজালা বি মক্কা তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন যে মক্কায় আল্লাহ নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে ওয়া ইন্নী আলা আবু আমি তখন একেবারে ছোট মেয়ে ছিলাম খেলাধুলা করতাম সেই সময় নাজিল হয়েছে আদহা আমার আয়াত নাজিল হয়ে গেছে আমার নাজাল সুরাতুল বাকারা নেশা আর সুরায় বাকারা সুরায় নেশা যাতে বিধানের আলোচনা আছে এইগুলো নাজিল হয়েছে ইল্লাওয়ানা ইন্দাহু যখন আমি আল্লাহ নবীর স্ত্রী হিসেবে তার ঘরে আছি তখন নাজিল হয়েছে তাহলে প্রথম দিকে নাজিল হলো কিসের আয়াত জান্নাত জাহান্নামের আয়াত তৌহিদের আয়াত এগুলো এমনি ভাবে আর একটা হাদিস ওই এই হাদিসটা আছে বুখারির চার হাজার নয়শো তিরানব্বই নম্বর হাদিস আরেকটা একটা হাদিস আব্বাস থেকে বর্ণিত এমনি আব্বাস থেকে তিনি বলেন ইন্নাল্লাহ বাসা মুহাম্মাদান আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রেরণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে ফালাম্মা সাদ্দাকা বিহাল মুমিনুন যখন মুমিনরা তা মেনে নিয়েছে জাদাহুম আস-সালাত তখন তাদের উপরে সালাতকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে ফালাম্মা সদ্দা কবিহা যখন তা মেনে নিয়েছে জাদ আহমদ সিয়াম এবার সিয়াম বাড়ানো হয়েছে ফালাম্মা সাদ্দা কুবিহি যখন তা মেনে নিয়েছে জাদ আহমদ জাকাত জাকাত বাড়ানো হয়েছে ফালাম্মা সাদ্দা কুবিহা যখন তা মেনে নিয়েছে জাদ আহমুল হজ এরপরে হজ দেওয়া হয়েছে ফালাম্মা যখন জাকাত মেনে নিয়েছে হজ মেনে নিয়েছে জাদ আহমাল জেহাদ এরপরে তাদেরকে জেহাদ ফরজ করা হয়েছে সুম্মা আকমাল আলাহুম দিন এরপরে দিনকে মোকাম্মাল করে দেওয়া হয়েছে ফকাল আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম আলাইকুম নিয়ামাতি ওরা রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামতকে তোমাদের জন্য সমাপ্ত করে দিয়েছি এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছি এইভাবে গুরুত্ব যেটার আগে ওটার দাওয়াত আগে আসবে আল্লাহ রাসুল যখন পাঠাচ্ছেন ইয়ামানে জাকাতের প্রথম হাদিস খুলে দেখুন বলছেন ইন্না কাতাতি কমান হুম আহলু কিতাব তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে যারা আহলে কিতাব আহলে কিতাব ফাআব্বালু মা তাদউহুম তুমি প্রথম তাদেরকে দাওয়াত দিবে আসাদু লা ইলাহা এই লা ইলাহা দাওয়াত দাও ফাইন ফাইনহুম আতাউ লিযালিক যদি তারা এটা মেনে নেয় আলিম হুম তাহলে তাদেরকে জানাও যে কি আল্লাহ তারা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন এটা মেনে নেয় তাদেরকে জাকাতের কথা বলো এইরকম পর্যায়ক্রমে গুরুত্ব যেটার বেশি এটা আগে এই সমাজে মানুষ কচ্ছপের পূজা করে গাছের পূজা করে মাছের পূজা করে কুমিরের পূজা করে পাথরের পূজা করে গলায় সুতা বান্ধে হাতে সুতা বান্ধে পীরে পায়ে চেষ্টা করে পীরের দিকে কলম মোতাবজ্জু করে হ্যাঁ আমার কলম আমার পীরের মোতাবজ্জু আছে সেই পীর আরেক দিকে এই মোশরেক সমাজকে আমরা কিসে দাওয়াত দেব এরপরে পাঁচ নাম্বার আদাবুল হ্যাঁ, দাওয়া নিয়ে আলোচনা করছি আমরা আসবর আহিতে আমাদের আজা ধৈর্য ধারণ করা এবং কষ্ট সহ্য করা এটা মনে রাখবে নবী রসুলদের ব্যাপারে আল্লাহ বলছেন সুরা আনামের চৌত্রিশ নম্বর আয়াতে অলাকাদ কুজিবাত রসুলম বিন কবলিকা হে নবী আপনার পূর্বে যে রসুলরা এসেছে তাদেরকে তাকজিব করা হয়েছে মিথ্যাবাদী বলা হয়েছে ফাসবারু আলামা কুজিবু তাদেরকে যে তাকজিব করা হয়েছে এরপর তারা সবর করেছেন অউদু তাদের কষ্ট দেওয়া হয়েছে হাত্তা আতা হুমনাত্রুনা এরপর আমাদের সাহায্য এসেছে আল্লাহ বলছেন ওলা মুবাদ্দালের কালেমাতিল্লাহ আল্লাহর কালেমায় কোনো পরিবর্তন নেই আপনাদেরকে সাহায্য আল্লাহ করবেন আল্লাহ কোনো পরিবর্তন নাই সুরায় নাম ছয় নম্বর সুরার চৌত্রিশ নম্বর আর দেখবেন এমনি ভাবে আল্লাহ তাআলা সুরায় লোকমানের সতেরো নম্বর বলছেন ও আমর বিল মারুফ সৎকার আদেশ করো ওয়ানা আনিল মুনকার অসৎ কাজ থেকে বারণ করো অসবের আলামা আসাবাকা এবং এই কাজ করতে গিয়ে তোমার যে বিপদ আপদ আসবে তার উপরে সবর করো এমনি ভাবে আল্লাহ তালা রসুল সাল্লাহামকে বলছেন আল্লাহ রসুলকে বলছেন ইয়া ইহার মুদাসের ওয়ে কামলিওয়ালা কম্বল গায়ে দিয়ে বসে চলবে না আর ইয়া আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলছেন ইয়া ইহাল মুদ্দাসের ওয়ে চাদরওয়ালা কম্বলওয়ালা কামলিওয়ালা কুম <clears throat> ওঠো তানজির লোকদেরকে সাবধান করো কাফা ফাকাব্বির তোমার রবের বরত্ব ঘোষণা করো অসিয়া বাঁকা পাতাহির কাপড় চোপড় পরিষ্কার করো আর রুজনা ফাহাজুর যত দেবদেবীর মূর্তি সব বর্জন করো অলা তামনুন তাস্তাকসির অলে রব্বিকা ফাসবির করতে হবে এমনি ভাবে সুরায়ে এটা গেল সুরায়ে মুদাসসিরের এক থেকে সাত নম্বর আয়াত আরো এক আয়াত আছে ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিইজনিল্লাহ হে নবী আপনি সবর করুন আপনার সবর আল্লাহর জন্যই হবে ওয়ালা তাহজান আলাইহিম মানুষ আপনার দাওয়াত গ্রহণ করছে না এই জন্য চিন্তা করবেন না তারা যে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আপনাকে গালি গালাজ করে তৃষ্টি করে আপনার জমি নিয়ে ষড়যন্ত্র করে আপনার বাড়িঘর ভেঙে দিতে চায় এই জন্য আপনি সংকীর্ণ হবেন না সুরায় নাহাল ষোলো নম্বর সুরার একশো সাতাশ নম্বর আয়াত এরপরে এ সম্পর্কে আরো অনেক লম্বা আলোচনা আছে আপনারা করে দেখে নেবেন আমি সংক্ষেপ করে বলছি আল হেলেম সহনশীলতা সহনশীলতা এটা সবরের কাছাকাছি তবে সবর হলো সাধারণভাবে আর হিল সহনশীলতা হচ্ছে যখন নাকি রাগ ওঠে তখন নিয়ন্ত্রণ করা কোরআনে বলা হয়েছে সুরায় তওবার একশো চোদ্দ নম্বর আয়াতে ইন্না ইব্রাহিম আল্লাহুন হালিম নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় এবং সহনশীল হালিম ছিলেন এই হালিম হতে হবে আমাদের হেলমলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন সাহাবির প্রশংসা করেছেন বুখারির একশো ছাব্বিশ নম্বর হাদিসটা তোমার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে ইহেব্বু হুমাল্লাহ যে দুটোকে আল্লাহ পছন্দ করেন যে দুটো গুণকে আল্লাহ পছন্দ করেন সে দুটো গুণ কি কি আল হেলমু আল এনা আতু একটা হচ্ছে কোমল হৃদয় আর একটা হচ্ছে আল এনা এনাতু স্থিরতা ধীরস্থিরতা এবং কোমলতা এই দুটো গুণ আল্লাহ পছন্দ করেন এইভাবে আহ নম্র হওয়া আরো কয়েকটা বাদ দিয়ে গেলাম মাঝখান থেকে এরপরে মুরাআতুল মাসালেহ ও তাহকি গুহা যেটা আমাদের জনগণের কল্যাণে সেটা আমরা আগে করব দেখবেন যে কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো করলে জনগণও সমর্থন করে মদের আড্ডা বসতেছে এটা বাধা দেন এরকম যেখানে সিনেমার ওপেন ব্লু ফিল্ম বিক্রি হচ্ছে এখন সব জায়গাতে এগুলো বাধা দেওয়া আমি কাজ দেখাবো তাহলে কি কি কাজ করবে আপনারা পরে আসে এগুলো তো যেটা জনকল্যাণমূলক ওইগুলো দিয়ে আগে শুরু করব তাহলে ইনশাল্লাহ জনগণের একটা অংশ আমাদের সাথে চলে আসবে এবং তার মাধ্যমে আমরা জনগণের ভিতরে ঢুকতে পারবো আর জনগণকে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে বাড়তে পারবো ইনশাআল্লাহ এরপরে কিছু জিনিস আমাদের মনে আছে যেগুলো একজন দায়ী একজন মমিনের মধ্যে থাকতে হবে আরো কয়েকটা জিনিস একটা আল্লাহ আদালত সৎ হওয়া এমন না যে হিসাব নিকাশ ঠিক নাই আমানতদারি ঠিক নাই এ দিয়ে কাজ হবে না সে সমাজে বিতর্কিত হবে তাকে ইসলামের কাজ হবে না আরো ক্ষতি হবে এই জন্য প্রথম কাজ হচ্ছে আলাদা আদা একজন মানুষকে সত্যিকার অর্থে চিনার বড় উপায় হচ্ছে তার লেনদেন এটা দেখবেন কোরআনের সবচেয়ে বড় আয়াত কি সম্পর্কে জানেন সুরা বাকারার দুইশো বিরাশি নম্বর আয়াত একেবারে এক পৃষ্ঠা পুরো একটা পৃষ্ঠা একটা আয়াত লেনদেন সম্পর্কে আল্লাহ তারা শুরুই করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু এই ইমানদারগণ তোমরা যখন কারোর সাথে লেনদেন করো লিখে রাখো নিজে লিখতে না পারলে লিখক নাও লিখকদেরকে আমার এগুলো সাক্ষী রাখো আর আমরা কি করি না লেনদেনে সাক্ষী রাখি না আর পরে বিপদে পড়ি তখন কি হয়ে যায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায় না এগুলো করবো না লেনদেনে পরিষ্কার থাকা এবং আদালত থাকা আল্লাহ রসুল সাল্লাহ যখন হত্যার জন্য তাকে ঘেরাও করা হয়েছে হত্যা করবে কাফেররা সেই সময়ও আলীকে বললেন বিছানায় থাকো এই বিছানার নিচে অনেক আমানত আছে মক্কা লোকদের এইগুলো ঠিক মতো পৌঁছাইয়া দিয়ে মদিনে দেখা করো চিন্তা করছেন কিছু এত বড় দায়িত্ব আমানতের এত বড় দায়িত্ব এই আমানতের ব্যাপারে আদালতের ব্যাপারে খেয়াল রাখা দুই নাম্বার তাজাক্কুর আজমত আল্লাহ তাহলা তাফাক্কুর ফি দোফিল খালক আল্লাহর মহত্বের কথা স্মরণ করা আর মাখরুক যে দুর্বল এটা স্মরণ করা তিন নম্বর তাইয়াক্কুন ইফতেদাল ইমতিহান বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বিপদাবাদের সম্মুখীন হতে হবে এটার উপর দলিল আছে অনেকগুলো দলিল কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবদু আনলাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় দেখাইয়া ক্ষুধা দিয়ে মাল ও জানের ক্ষতি করে ফল নষ্ট করে এরকম তোমার পরীক্ষা হবে দুষ্পন্দরা নষ্ট করবে এগুলো আল্লাহ করবেন তা না আল্লাহ পরীক্ষা করবেন দুষ্পন্দরা এগুলো করবে সুরা বাকারা দুশো একশো পঞ্চান্ন নম্বর আয়াত দেখবেন এরকম আরো অনেক আয়াত আছে তো আমরা এটা মনে রাখবো যে আমাদের সামনে পরীক্ষা নিরীক্ষা আসবে সেই পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুত থাকা তারপরে চার নাম্বার আত্মাইয়াকুন বেমা ওয়াদ আল্লাহ আল্লাহ তালা যে ওয়াদা করেছেন তাও বাস্তব এটাও হবে আল্লাহ তালা ওয়াদা করেছেন সবর করলে আল্লাহ তালা আমাদের পুরস্কার দিবেন তো এটা আমাদের খেয়াল রাখা পাঁচ নম্বরে দুনিয়ার তুচ্ছতা এবং তার আনন্দ ইত্যাদি বিলীন হয়ে যাবে সে কথা মনে রাখা যে দুনিয়া সামান্য সময়ের জন্য এটা নষ্ট হয়ে যাবে আমরা দুনিয়াতে কষ্ট করে যাব আর বড় লোকেরা তো দুনিয়া মরবে তারা কি কবর বড় পাইবে নাকি যারা এই ঢাকা শহরের টাওয়ার নির্মাণ করে যারা টাওয়ারের মালিক যারা এই লোকগুলো এরকম গুলশান বনানির আবাসিক এলাকায় গুলো যাদের কি আছে বিলাসবহুল বাড়ি অভিজাত বাড়ি এই লোকগুলো বিছানা থাকে আপনিও থাকেন মাটিতে কোনো পার্থক্য আছে ওরা একটু আরামে থাকে আপনি একটু কষ্ট থাকেন কিন্তু মরলে পরে কোনো পার্থক্য আছে নাকি মরলে যদি আল্লাহ তারা আমাকে জান্নাত দেন আর ওকে জাহান নামে দেয় তাহলে ঠকলো কি এটা মনে রাখবেন তাহলে খামাখা এই কয়দিনে আমরা এমন থাকতে পারবো হ্যাঁ এ কোনো ব্যাপার না একটু নিজেকে মানা নিলেই হয় এজন্য কষ্ট করতে হলে দেখবেন যে একটু কয়েকদিন কষ্ট হবে এরপরে কষ্ট সয়ে যাবেন তো এভাবে তৈরি থাকা যেটা বললাম যে দুনিয়া যে তুচ্ছ এবং এটার আরাম আয়েস বলে সব খানিকের জন্য এইটা দিয়ে নিজেকে বুঝানো যে আমি যদি এখানে কোনো কষ্ট করে যাই আল্লাহ আমাকে বিনিময় দান করে পুরস্কার দিবেন আখেরাতে আর সেখানে সফল হতে পারলে আল্লাহ আমাকে বলেছেন ফামান জিয়ানিন নার অউদখাল জান্নাহ ফাকাত ফাজ যে যাকে জাহান নামের আগুন থেকে সরানো হয়েছে জান্নাতে দেওয়া হয়েছে সে সফল হয়ে গেছে তাই আমি সফল আল্লাহ বলেছেন সফল তা আল্লাহ যারা সফল বলেছেন সেই সফলতার দিকে যাবো নাকি আল্লাহ যেটাকে বলেছেন সামান্য এটার দিকে যাবো কোনটা হ্যাঁ এটা নিয়ে খেয়াল রাখবেন আমাদের অবস্থা কি ওই যে একজনে অনেক মাল পাহারা দেয় কষ্ট করে তুমি কিটা এই মালগুলি তোমার না এটা আরেকজনের তো আমরাও তো সে আরেকজনের মাল পাহারা দেই আমরা যত বাড়ি গাড়ি চিন্তা করি এগুলো আমার থাকবে নাকি মরার পরে তাহলে কার মালিকানায় সন্তানদের মালিকানায় অরিজদের মালিকানায় তো এই জন্য মনে রাখতে হবে আমরা নিজের যান মাল এটা আল্লাহ রাস্তায় ব্যয় করবো কামাই করা হালাল কামাই করা না যায় না কিন্তু হালাল কামাই করে সেটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করা এটা আমরা একটু পরে আসতেছি এরপরে ছয় নাম্বার মারে ভাদ তবিয়াতে হাদিল মোহাম্মদ কাবিরা এই দাওয়াতি কাজের মহান গুরুত্বের কথা স্মরণ রাখা এই কাজ করতে গিয়ে যে কষ্ট লোকদের হাসি হাসির একটা বিপদ আপদ সম্মুখীন হতে হয় তা জেনে রাখা সাত নাম্বার <clears throat> আল্লাহ তাআলা তার কিতাবে বিভিন্ন নবীদের যে সাথে তার কমের আচরণগুলো করেছে এইগুলো বারবার পড়া এবং সেটা নিজের মধ্যে জাগ্রত করা আচ্ছা তারপরে আল বাহাসু আনিল মঈন আমরা তার বানা সুনানিল্লাহ আল্লাহর যে স্বাভাবিক নীতিমালা আল্লাহর নীতিমালা হচ্ছে একবার মোমেনদের বিজয় দান করেন একবার পরাজয় দান করেন হাদিসে বলা আছে সিজাল বালতি যে বালতি দিয়ে পানি উঠায় একবার উপরে যায় একবার নিচে যায় একবার খালি একবার ভরা তো মোমিনদের যুদ্ধের বিষয়টা এরকম আল্লাহ বলেছেন কাজে সবসময় বিজয় হবে তা না মাঝে মধ্যে পরীক্ষায় পড়ব মাঝে মধ্যে আল্লাহ সাহায্য করবেন এটা মনে রাখা এরপরে আল বাহসানুল মুআইন দিনের পথে সাহায্যকারী তালাশ করা হ্যাঁ সাহায্যকারী তালাশ করা বন্ধু তালাশ করা যে আমাদের দিনের পথে সাহায্যকারী কে হতে পারে কে আমাদের আগে আসতে পারে এজন্য সাহায্যকারী তালাশ করতে থাকা এটা একটা জরুরি বিষয় এরকম ভাবে দশ নম্বর আছে দিনের পথে সাহায্য পরিত্যাগকারীদের সঙ্গে সঙ্গ ত্যাগ করা দিনের পথে যারা সাহায্য করে না হকের পক্ষে বাধা দাঁড়ায় এদের সঙ্গ ত্যাগ করা এদের সাথে বেশি মেলামেশা না করা এরপরে এগারো নম্বর মূর্খদের সাথে তর্কে না দাঁড়ানো এখন পীরের মুরিদদের বেশিরভাগ মূর্খ মূর্খ না হলে কি পীরের মুরিদ হয় মূর্খ না হলে পীরের মুরিদ হয় না আর যেগুলো কিছু লেখাপড়া আছে সেগুলো অন্য কারণ হয়েছে সেটা ভবিষ্যতে পীর হইতে পারবে পীর হইতে পারলে বিনা পূজায় ব্যবসা করা যায় নতুবা এখন এদের সাথে তর্ক করে লাভ নাই আপনি যদি বলেন কোরআনে আছে সে বলবে না কোরআন মানে কি হবে এই জন্য মূর্খদের সাথে তর্কে না দাঁড়ানো এটা দলিল দেওয়া সেখানে আপনি দলিল দেখে নেবেন এরপরে বারো নাম্বার হচ্ছে তাকদিরের উপরে বিশ্বাস রাখা তাকদির বিশ্বাস করা যে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সলা যেটা আমার হওয়াতে হবে চাকরি যাবে কেউ জান যাবে তো এগুলো আল্লাহর পক্ষ থেকে যে ফয়সলা না হয় আমার চাকরিও যাবে না দানও যাবে না আর আল্লাহর পক্ষ থেকে ফয়সলা হলে চাকরি থাকবে না জানও থাকবে না ব্যাপারটা বুঝে আসছে হ্যাঁ এটা মনে রাখা এরপরে কোরআনের কিছু আয়াত দেওয়া আছে দায়ীদের গুণাবলী সম্পর্কে এখানে দেওয়া আছে বিস্তারিত দেখে নেবেন এরপরে আমরা এখন দাওয়াতি কার্যক্রম কিভাবে করব সেটার উপর আলোচনা আছে এক্ষেত্রে আমরা প্রথমে লেখনির মাধ্যমে কাজ করতে পারি লেখার মাধ্যমে একটা লেখনি খুব খেয়াল করে এখন খেয়াল আমাদের কর্মসূচি এগুলো লেখনির মাধ্যমে কয়েকটা উপধারা আছে এক নম্বর হচ্ছে ক সরকারি ও প্রশাসনিক মহলের কাছে স্মারকলিপি পেশ করা তাদের ডিপার্টমেন্টে অথবা তার বাইরে ইসলাম বিরোধী ও গরিহিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে সতর্ক করা সরকারের দায়িত্ব তাদেরকে দাবাত দেওয়া যে তোমাদের এদের এই কাজ হচ্ছে তাদেরকে দাবাত দিয়ে দেওয়া জনগণকে নিয়ে সরকার বিবেশ করা এরকম ভাবে অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত ব্যক্তি বা বিশেষের কাছে পত্রপ্রদান যে এই কাজটা করে অন্যায় করে তাকে সতর্ক করা তার কাছে চিঠি দেওয়া গায়ক নাট্যকার হারাম পণ্য ব্যবসায়ী মদের ব্যবসায়ী এদেরকে ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া তারপরে গ বিশেষ কোনো প্রকাশ্য কর্ম অপকর্মের বিরুদ্ধে পত্রিকায় প্রবন্ধ লেখা ব্যাপকভাবে একটা প্রকাশ্য অন্যায় হচ্ছে পত্রিকায় একটা প্রবন্ধ লেখা বিবৃতি দেওয়া ঘ গ আচ্ছা ঘ হলো মোবাইলে দাওয়াত সম্বন্ধে মেসেজ পাঠানো তারপরে নির্দেশনামূলক দাওয়াতি বিভিন্ন বিবৃতি প্রদান করা ইন্টারনেটে দাওয়াতি প্রবন্ধ আপলোড করা এক্ষেত্রে পরামর্শ হচ্ছে এই বক্তব্য লিখনি সাধ্যমতো সীমিত করা ছোট করা সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা ওয়াজের গুরুত্ব প্রতিবাদের দলিলাদি পেশ করা বা এরূপ কোনো অমুখ্য বিষয়কে দীর্ঘ না করা ভাষা উপস্থাপনা সুন্দর হওয়া তারপরে সম্বোধিত ব্যক্তিদের জন্য সম্মান সুযোগ শব্দ ব্যবহার করা যেমন জনাব মোহতারাম ইত্যাদি ব্যবহার করা একটা সম্মানিত মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলা এটা সুন্দর খেলাপ না বাচনিক স্থিরতা ও মাধুর্যতার সাথে <clears throat> মর্মগত শক্তি ও বাস্তব ধর্মিতা বজায় রাখা যাতে যে কোনো পাঠক মনে করে যে লেখক বিচক্ষণ ও কল্যাণকামী জবাব প্রাপ্তির জন্য প্রকাশ্য নাম ও বিশুদ্ধ ঠিকানা লিখে দেওয়া আপনাকে দেশে পরে যোগাযোগ করবে আপনি একটা চিঠি দিয়ে আসলেন আপনার কোনো মাধ্যমই নাই এটা আমাদের ভাই অনেক গড়ে দাওয়াত দিয়ে আসলো কে দিল যোগাযোগ নাই খবর নাই না আবার খবর নিবেন হয়তো নিজের ঠিকানা দিবেন আর ঠিকানা দিতে সমস্যা আপনি যোগাযোগ করবেন আবার বলবেন আমি পরে আবার যোগাযোগ করব এবং যোগাযোগ করবেন সিরিজ বক্তব্যের ক্ষেত্রে তারিখ ও ক্রমিক নং লিখে দেওয়া যদি কয়েকটা চিঠি দেন আপনি তারপরে এক নম্বর চিঠি দুই নম্বর চিঠি ধারাবাহিক উল্লেখ করা তারপরে পেশকৃত দাবির সপক্ষে প্রমাণ সহ তথ্যাবলী ও রেফারেন্স উল্লেখ করা যেমন তারিখ ও পত্রিকা সংখ্যা নম্বর বা কিতাবের রেফারেন্স উল্লেখ করা কারো বইতে ভুল আছে আপনি বলেন যে এই বইটা এত নম্বর বইতে বা এত পৃষ্ঠায় বা এত তারিখে সব বক্তব্যে বা এত তারিখের সংবাদে এই ভুল আছে আচ্ছা তারপরে বিশেষ ফাইলে বক্তব্যের ফটোকপি গুরুত্বের সাথে সংরক্ষণ করা আপনি যে কয়টা দাওয়াতি চিঠি পাঠাইলেন ওকেটার আবার ফাইল নিজের কাছে রাখা পাঠক বা শ্রোতাদের সাথে কোনো ফোনে বা সরাসরি যোগাযোগ সম্পর্ক রাখা এ গেল লেখনির মাধ্যমে এবারে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মাঠ পর্যায়ে দাওয়াতি কার্যক্রম এক্ষেত্রে নিম্নলিখিত স্থান ও সমূহকে বিবেচনা রাখতে হবে এক দোকান মার্কেট ও বাণিজ্য বাণিজ্যিক মল সমূহ সহ দাওয়াতি টহল দেওয়া এক্ষেত্রে কাজ হবে ওয়াজ নসিহতের মাধ্যমে বাজারে দৃশ্যমান গর্হিত উপকর্মে প্রতিকার করা যথা নারীদের পর্দাহীন সাজগোজ বহিরাগমন ধূমপান তারপরে হারাম দ্রব্য বিক্রয় ইত্যাদির বিপক্ষে জনমত তৈরি করা হারাম পণ্য বিক্রেতা বিক্রেতা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল সমূহে টহল দিয়ে বিক্রেতা ও মেলার মালিকদের আল্লাহ ও কেয়ামতের স্মরণ করিয়ে নথিয়া পেশ করা তারপরে তরুণ সংঘ যুব সংঘ বিভিন্ন ক্লাব ও আড্ডার স্থানগুলোতে প্রচারণা চালিয়ে নসিহা ও দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের মধ্যকার বিভিন্ন শরিয়াত বিরোধী কর্মকাণ্ডের প্রতিকারে সচেষ্ট হওয়া মদ ও নেশাদ্রব্যের আসরগুলোতে টহল দিয়ে নেশাকারীদের উত্তম পন্থা নসিহা করা মহিলাদের মাঝে দাওয়াতের কাজ করার ক্ষেত্রে খুব সাবধান সেক্ষেত্রে নিজের চক্ষু হেফাজত করা হাঁটতে হাঁটতে দাওয়াত দেওয়া মহিলাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কি করা যদি কোন জায়গায় তাহলে পুরুষ সাথে রাখা বা অন্য মহিলার সাথে রাখা খবরদার একজন পুরুষ একজন মহিলা এটা যেন কোন কর্মী এক জায়গায় নির্জনে না হয় আল্লাহ রসুল বলেছেন যেখানে একজন পুরুষ আর একজন মহিলা একাত্র হয় সেখানে একটা শয়তান ঢুকে পড়ে তৃতীয় ব্যক্তি হয় শয়তান এজন্য আমরা দাওয়াত দিতে গিয়ে রাস্তায় কোনো মহিলার চুল খোলা চেহারা খোলা বা সৌন্দর্য প্রদর্শন করছে হাঁটতে হাঁটতে আমি চক্ষু নিচের দিকে রাখবো আর হাঁটতে বলবো যে হে বোন তুমি আল্লাহকে ভয় করো হে বোন এ লেখা আছে এখানে বলবেন যে ওহে আল্লাহর বান্দি আল্লাহ রাসে আনুগত্য করণার্থে চেহারা ও গোটা শরীর পর্দায় আবৃত করুন ওহে বোন নারী পুরুষ পরস্পরের সামনে বিপর্দা হওয়া ঠিক না এরকম ভাবে হেজাব গ্রহণ করুন আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুন তার জন্য দোয়াও করা এরকম তাকে দোয়া দেওয়া যে মো বোন আল্লাহ আপনাকে দাদা দান করুন আল্লাহ আপনাকে হেফাজত করুন আপনি পর্দা করুন আপনি কি করা চলবেন না এরকম ভাবে তাকে আদবের সাথে বলা আচ্ছা তারপরে তার কাছে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিলাদের অন্যায় কাজ থেকে নিষেধ করা নিরাপদ দূরত্ব রাখবেন তারপরে উঁচু আওয়াজে শালীন ভঙ্গিতে কথা বলা যাতে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে তারপরে তার কাছে দাঁড়াবে না বরং পথে চলা অবস্থায় প্রতিকার করবে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না বরং নিজ পথে পথ পানে নজর রাখবে এর ফলে পর্দাহীনা নারীর ক্ষেত্রে দাওয়াতি কাজ সম্পন্ন হবে এবং এই ধরনের গর্হিত দৃশ্যের প্রতিবাদ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে তৃতীয় মাধ্যম প্রতিনিধিত্বমূলক সাক্ষাৎ দল বেঁধে সাক্ষাৎ করা এটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা দাওয়াতের উদ্দেশ্যে আবার কিছু পাওয়ার জন্য না তারপরে উলামা ও দিন দিনই শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা সম্মানী ও ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা এরকম ভাবে এক্ষেত্রে পাঁচটা কাজ আমাদের খেয়াল রাখতে হবে যার সাথে সাক্ষাৎ করা হবে তার থেকে সাক্ষাতের নির্দিষ্ট সময় গ্রহণ করে নেওয়া যে ভাই আমি একটু আপনার কথা বলতে চাই আমরা কয়েক ভাই তো আপনি একটু আমাদের সময় দেন এরকম সময় নিয়ে নেওয়া তারপরে সাক্ষাৎ যদি সাক্ষাৎ একা সাক্ষাৎ না করে কয়েকজন সাথী সঙ্গী নিয়ে সাক্ষাৎ করা তারপরে ওলামা মাসায়েকদের ক্ষেত্রে সাক্ষাতের গুরুত্ব বৃদ্ধির জন্য তাদেরকে নিজেদের সাহেক বলে আখ্যায়িত করা যে আপনি তো আমাদের মাসাল আপনি আমাদের মুরব্বী আমাদের সাহেক মুরব্বীটা বর্জন করেন আপনি আমাদের সাহেক আপনি আমাদের রাহবার আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব তো এরকম তাদেরকে সম্মান করা তাহলে সে আপনার কথা আগ্রহ করে শুনবে এরকম সাক্ষাৎকারীদের মাঝে একজন ভালো বক্তা থাকা বাঞ্ছনীয় যারা যাবেন তাদের মধ্যে ভালো বক্তা থাকবে যে বক্তা সুন্দরভাবে সংক্ষিপ্ত সহজ সুন্দর এবং সংক্ষিপ্ত কথায় মূল উদ্দেশ্যটা প্রকাশ করবে এরপরে চতুর্থ মাধ্যম হলো ফোন যোগাযোগ এক্ষেত্রে নিম্নের ধারাগুলো অনুসরণ করতে হবে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ করা ফোনে ওলামা শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী সাংবাদিকদের সাথে যোগাযোগ করা তারপরে সমমনা বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের সাথে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সংস্থা কোম্পানি ও বাণিজ্যিক মল সমূহের পরিচালক ও নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা এখানে তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এক পরিচয় দেওয়ার জন্য প্রচলিত নিয়ম রক্ষার্থে সর্বোত্তম সেক্রেটারির সাথে যোগাযোগ করা তারপরে সুন্দরভাবে কথা বলা যা তার উপরে প্রভাব ফেলতে পারে তারপরে দীর্ঘ আলাপ তর্ক প্রতিক্রিয়ার শিকার হওয়া আলোচ্য বিষয়বস্তু বাইরে যাওয়া থেকে দূরে থাকা পঞ্চম মাধ্যম বিভিন্ন প্রচার মাধ্যমে অংশগ্রহণ করা বেতার মারফত <clears throat> সরাসরি সম্প্রচার প্রচার প্রোগ্রাম সময় অংশগ্রহণ করা বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে যোগদান করা এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয় অংশগ্রহণের জন্য দলিল সহ বক্তব্য প্রস্তুত করা এবং বিষয়গুলোকে সীমাবদ্ধ রাখা ও সুবিন্যস্ত করা আপনি বক্তব্য দলিল সহ করতে হবে তারপরে স্থিরতা ও দৃঢ়তার সাথে বক্তব্য পেশ করা যা শ্রোতার কাছে গ্রহণযোগ্যতা ও মর্যাদা আসন লাভ করতে পারে এরপরে বক্তব্যের প্রারম্ভে মনে রাখতে হবে যে আপনি উদাহরণত তিন পয়েন্ট আলোচনা করবেন সেই পয়েন্টগুলো বাকি থাকতেই আপনি সংক্ষেপ করে নিয়ে আসবেন নইলে আপনাকে স্পিকার বন্ধ করে দিবে এরপরে মিডিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা যেতে পারে রাজনৈতিক ফতোয়া ইত্যাদি সেখানে আপনি হকের কথা বলবেন যথাসম বুঝতে হওয়ার জন্য প্রোগ্রাম লিখে নেবেন ঠিকানা মোবাইল নাম্বার ডায়েরিতে লিখে নেবেন এগুলো পঞ্চম নাম্বার ষষ্ঠ নাম্বার মাধ্যম দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা এক্ষেত্রে কিছু কার্যক্রম নিম্নরূপ বক্তব্য কথন ও লেকচারের মাধ্যমে দাওয়াতি কাজ চালানো বিভিন্ন প্রকাশনা বিতরণ করা লিফলেট ক্যাসেট পুস্তিকা মেমোরি কার্ড সমসাময়িক বিষয়ের উপর লিখিত ফতোয়া ইত্যাদি মেমোরি কার্ড আমাদের অনেক বড় কাজ করে এটা আপনারা বেশি প্রচার করতে পারেন আর ছোট ছোট বই তারপরে ক্যাসেট লিফলেট এগুলো ছোট ম্যাগাজিন ও ইন্টারনেটে প্রবন্ধ লেখা বিভিন্ন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করা মোবাইল মেসেজ ব্যবহার করা এরপরে আল বারা ও বর্জন নীতি এক্ষেত্রে অন্যায় কাজে লিপ্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের উপর দাওয়াতি কাজ চালানো সম্ভব নয় বরং তাদের সাথে সম্পর্ক বজায় রাখলে নিজের ইমান ও আমলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ওই সকল লোকদের থেকে বাড়া করা সম্পর্ক ছিন্ন করে দেওয়া তারপরে ওই মহল্লায় অবস্থান ত্যাগ করা যেখানে হারাম জিনিস বেচা কিনা হয় তারপরে গরহিত কর্মকাণ্ড যুক্ত অলিমা বিবাহ খাদ্য এগুলো পরিহার করা সুদি ব্যাংকে অর্থ জমা না রাখা ইসলামের জন্য ক্ষতিকর পত্রিকা ক্রয় না করা সুদি কারবারির পেট্রোল পাম্প থেকে পেট্রোল না নেওয়া গাড়িতে পেট্রোল নেওয়ার সময় এহুদি খ্রিস্টান কাদিয়ারি সহ সকল দুষ্পন্দের পণ্য বর্জন করা এরপরে অষ্টম মাধ্যম বিশেষ গর্হিত কর্মের প্রতিকার অর্থাৎ সমাজের প্রকাশ্য বদামল সমূহের মধ্যতে প্রতিকারের লক্ষ্যে কোনো বিশেষ বদামল টার্গেট করতে হবে তো বদামলগুলো কি কি দেওয়া আছে এখানে সবগুলো এরপরে বিভিন্ন বদামলগুলো আছে আপনারা দেখে নেবেন নবম অধ্যায় বিকল্প ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করা এরপরে আমাদের আছে আল জামা তারপরে আছে তালিম তারবিয়া তারপরে তাবলিগ তারপরে জিহাদ এই প্রত্যেকটার উপরে লম্বা আলোচনা আছে একটাই শেষ করতে এত সময় লেগে গেছে আমরা এগুলো পড়ে নিব আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার দান করান